একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি নাই বাপার যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি নাই বাপার যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি নাই বা পারো যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি করবে না কার কোনো ক্ষতি ভালো কাজে সুফল পাবে সদা কখনো ভালো নয় মন্দ কাদা হিংসালালো লালসার জীবন তোমার সুমুখে চলার পথে বড় বাধা ভালো কাজে সুফল পাবে সদা কখনো ভালো নয় মন্দ কাদা হিংসালালো সার জীবন তোমার সুমুখে চলার পথে বড় বাধা অসহায় দুর্বল তোমায় ধরে অসহায় দুর্বল তোমায় ধরে অথই সাগর পার হয় গো যদি নাই বা পারো যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি নাই বা পারো যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি একটি কথা বলি তোমাকে উপকার করবে পার যদি একটি কথা বলি তোমাকে উপকার করবে পার যদি নাই বা পারো যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি নাই বা পারো যদি করতে উপকার করবে না কারো কোনো ক্ষতি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি লোভের নেশা কভু নাই রে ভালো যে লোভে হয়ে যায় মনটা কালো ছুটবে না কভু তাই মরিচিকায় খুঁজে নাও কোনটা সত্যি আলো লোভের নেশা কভু নয় রে ভালো যে লোভে হয়ে যায় মন টাকালো ছুটবে না কভু তাই মরিচিকায় খুঁজে নাও কোনটা সত্যি আলো কর্ণনয়ন তাই খোলা রেখে কর্ণ নয়ন তাই খোলা রেখে সত্যের পথ পানে বাড়াও গতি নাই বা পারো যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি নাই বা পারো যদি করতে উপকার করবে না কার কোনো ক্ষতি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি একটি কথা বলি তোমাকে উপকার করবে পারো যদি নাই বা পারো যদি করতে উপকার করবে না কারো কোনো ক্ষতি নাই বা পারো যদি করতে উপকার করবে না কারো কোনো ক্ষতি করবে না কারো কোনো ক্ষতি করবে না কার কোনো ক্ষতি করবে না কার কোনো ক্ষতি করবে না কার কোনো ক্ষতি